সাহুল রাজিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে এক মুহাজির মহিলার নিকট নব্বী সাল্লাহ সাল্লাম লোক পাঠালেন তার এক গোলাম কাঠমিস্ত্রি ছিল তিনি তাকে বললেন তুমি তোমার গোলামকে বলো সে যেন আমাদের জন্য একটা কাঠের মেম্বার তৈরি করে তিনি তার গোলামকে নির্দেশ দিলেন সে গিয়ে এরকম গাছ কেটে এনে মেম্বার তৈরি করল কাজ শেষ হলে তিনি নবী সাল্লাহ সাল্লাম এর নিকট লোক পাঠিয়ে জানালেন যে গোলাম তার কাজ শেষ করেছে তিনি বললেন সেটা আমার নিকট পাঠিয়ে দাও তখন লোকেরা তা নিয়ে এলো নবী সাল্লাহ সাল্লাম সেটা বহন করে সেখানে রাখলেন যেখানে তোমরা দেখতে পাচ্ছ